ফজরে রোজু করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি ফজরে রোজু করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি ফজরে রজু করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি সদা সৎ পথে যেন চলতে পারি সদা সৎ পথে যেন চলতে পারি সদা সৎ পথে যেন আল্লাহর কাছে তাই করি মোনাজাত ফজরে রোজু করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি ফজরে রোজু করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি পাঠের শুরুতে বলি বিসমিল্লাহ মোদেরকে ভালো করো ইয়া আল্লাহ পাঠের শুরুতে আমাদেরকে ভালো করো ইয়া আল্লাহ অন্যায় থেকে দূরে থাকতে পারি অন্যায় থেকে দূরে থাকতে পারি অন্যায় থেকে দূরে থাকতে পারি তাওফিক দাও তুমি ওগো রহমান ফজরে রোজু করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি ফজরে রোজু করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি এই মোনাজাত খোদা করি দৈনিক যেন হতে পারি কোরআনের সৈনিক এই মোনাজাত খোদা করি দৈনিক যেন হতে পারি কোরআনের সৈনিক এই মোনাজাত খোদা করি দৈনিক যেন হতে পারি কোরআনের সৈনিক অন্যায় অবিচার রুখতে পারি অন্যায় অবিচার রুখতে পারি অন্যায় করতে পারি তাও ফিকে দাও তুমি ওগো মহিয়ান ফজরে রোজ করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি ফজরে রোজ করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি সদা সৎ পথে যেন চলতে পারি সদা সৎ পথে যেন চলতে পারি সদা সৎ পথে যেন পারি আল্লাহর কাছে তাই করি মোনাজাত ফজরে রোজ করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি ফজরে রোজ করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি ফজরে রোজ করে নামাজ পড়ি আল্লাহর নামে দিন শুরু করি ফজরে রোজ আবেদিন শুরু করি